রেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে এই জন্য আমরা কোনো আলেমার বিপক্ষে না কোনো পীর মাসায়েখের বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের শীত আর বেদাত সেরেক যেখানে আছে যার মধ্যে আছে সেখানে আমরা নাই বেদাত যেখানে আছে সেখানে নাই যেখানে তাওহিদ আছে সুন্নত আছে আমরাও সেখানে উনি কে এটা দেখার বিষয় না কোন দল কোন ফেরকা কোন ফির কোন মাসায় এটা আমাদের কাছে মুখ্য বিষয় আমাদের কাছে এখানে তাওহিদ আছে কিনা সুন্নত আছে কিনা এটা আমরা দেখব আর সেরেক থাকলে বেদাত থাকলে আমরা নাই তাহলে আমাদের দাওয়াত হলো সেরেক বেদাতের বিরুদ্ধে তাওহিদ সুন্নতের পক্ষে তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি আমাদেরকে যদি কেউ গালি দিতে চায় যদি কেউ খারাপ বলতে চায় তাহলে আমাদের উপাধি দেওয়া উচিত যে লা শেরকি লা বেদাতি যে এরা সেরেকের সাথে কোনো আপোষ করে না এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না এরা সেরেক বিরোধী বেদাত বিরোধী তাহলে আমাদের উপাধি হবে লা শেরকি লা বেদাতি তাওহিদি সুন্নতি এরা হবে লাশের কি লাভেদা কিন্তু আজ পর্যন্ত কোন ভাইয়ের পক্ষ থেকে কোন জায়গা থেকে এই লক্ষ্যটা এখনো পাইনি কেউ বলে না যে এরা লাশের কি লাভেদাতে বলে কি অথচ আজ পর্যন্ত আমরা কোন জায়গায় মাঝহাবের বিরুদ্ধে আইম্মাদের বিরুদ্ধে আইম্মাই কেরামের বিরুদ্ধে একটা কথাও বলিনি বরং সব সময় এই আইম্মাই কেরামদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি এবং আমাদের দেশে যারা ইমামদের নাম বিক্রি করে খায় যারা ইমামের নামে নিজেরা দিন বানায় তারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে শুধুমাত্র ফেকের ইমাম মনে করে আকিদার ইমাম মনে করে না কিন্তু আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকিদারও ইমাম মনে করি ফেকেরও ইমাম মনে করি রহমতুল্লাহের আকিদায় আমরা বিশ্বাসী তাহলে ওনাদের সে আমরা সবচেয়ে বেশি মানি কিন্তু তারপরেও আমাদের উপাধি হচ্ছে কি আমরা নাকি মাঝাব মানি না মাঝাব বিরুদ্ধে আস্তাফরল্লাহ মাঝাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না মাঝাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই কোনো সংঘর্ষ নাই ফেকি মাসালা মাসাইল নিয়ে বিতর্কে জড়ানো এটা আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো সেরেক মুক্ত তাওহিদি ইমান বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদের মাঝাব মুক্ত ফেঠি মাসালা মাঝাব মুক্ত আমল এটা আমাদের দাওয়াত না তো তাহলে আমাদেরকে লাশের কি লাবেদাতি না বলে লামাজাবি কেন বলে এটা বলার কারণ আছে এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় ইংরেজ বিরোধী আন্দোলনটা করছে কারা বলেন তো দেখি এই দেশে প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন কারা শুরু করে ওলামাই কেরাম সর্বপ্রথম শাহ আলিউল্লাহ মহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহ ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করছেন তারপরে উনার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলবি রহমাউল্লাহ তারপরে সৈয়দ আহমদ শহীদ রাহমাহুল্লাহ এইরকম যুগে যুগে ওলামাই কেরাম এখানে ইংরেজ বিরোধী আন্দোলন করছেন এখন ইংরেজরা চিন্তা করলো যে এই মানুষগুলাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে যে যেই হুজুরগুলা যে গুলা ইংরেজ বিরোধী কথা বলে ইংরেজ বিরোধী আন্দোলন করে এদেরকে সাধারণ জনতা থেকে আম জনতা থেকে বিচ্ছিন্ন করতে হবে তো বিচ্ছিন্ন করার কৌশল কি জনগণকে যদি যাই বলে যে ভাইরা শুনেন এই মানুষগুলো ইংরেজ বিরোধী আন্দোলন করতেছে সুতরাং আপনারা এদের কথা শুনিয়েন না এই থেকে খাইব মানুষ এটা কিন্তু খাবে তখন এদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে মানুষ এদের দিকে অগ্রসর হবে কারণ সাধারণ জনগণ তো ইংরেজ বিরোধী তো তখন তারা সুন্দর একটা কৌশল নিচ্ছে কৌশলটা কি ওই ইংরেজদের আমলে সৌদি আরবে ইসলামী বিপ্লব হয়েছে তাওহিদি বিপ্লব সেই বিপ্লবের মূল চিন্তাধারাটা ছিল ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ তো তখন তারা গবেষণা করে রিসার্চ করে নিয়ে আসলো যে এদেরকে আমজনতা থেকে দূর করার একটা সুন্দর কৌশল আছে সেটা হলো এদের নাম দিয়ে দিতে হবে ওহাবি এই ওহাবিটা কারণ তখন সারা দুনিয়া ব্যাপী তখন তো এরকম মিডিয়ার উৎকর্ষতা ছিল না তখন যে মিডিয়াগুলো ছিল এই মিডিয়াগুলো ওহাবিদেরকে এত খারাপ এত নেগেটিভ দৃষ্টিতে সারা দুনিয়াতে প্রচার করতেছিল যে এরা সাহাবিদের কবর ভাঙ্গি ফেলছে এরা মাজার ভাঙ্গি ফেলছে এরা সাইর মাঝহাবকে একত্রিত করে এক মাঝহাব বানাইছে এদের বিরুদ্ধে খালি দোষ আর দোষ এরা এত খারাপ আম মুসলিম জনতা তাদের বিরুদ্ধে খেপে আছে বাস এখন এদেরকে যদি বলা হয় এই যে বাংলাদেশে দেখতেছেন শাহ দেহলবি শাহ আব্দুল আজিজ দেহলবি তারপরে সৈয়দ আহমদ বেরলবি এই ওলামা যারা দেখতেছেন এরা ওহাবি ইংরেজরা এই কৌশল অবলম্বন করে আম জনতা তখন তাদের কথা আর শুনবে না কবে ওহাবি ওহাবির কথা শোনা যাবে না আসলে তারা ওহাবিও না কিছুই না মূল হলো তারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে এই জন্য এখন আমরা কথা বলি সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এখন যদি সবাই যদি যাই বলে ভাই শুনেন এইসব আলমদের কথা শুনিয়েন না এরা সেরেকের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে একজন মুসলমান পাইবেন যিনি সেরেকের পক্ষে বেদাতের পক্ষে এরকম মুসলমান আছে তারা আবার দলে দলে আমাদের দিকে চলে আসবে কবে না এই এই আলম দরকার আমরাও সেরেকের বিরুদ্ধে আমরাও বেদাতের বিরুদ্ধে এই দেশের সমস্ত মুসলমান তখন আমাদের এই মুখী হয়ে যাবে মদিনার ইসলামের মুখী হয়ে যাবে ওলামাই মদিনাকে ফলো করা শুরু করবে কারণ সবাই সেরেকের বিরুদ্ধে বেদাহাতের বিরুদ্ধে এখন সুন্দর একটা হ্যাকমা সুন্দর একটা কৌশল যে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে জনগণ যাতে এদের কথা না শুনে কারণ এদের কথা শুনলে বাংলার জমিন থেকে সেরেক উচ্ছেদ হয়ে যাবে বেদাত উচ্ছেদ হয়ে যাবে তো সুন্দর কৌশলটা কি কয় এরা লা মাজহাবি কারণ এই দেশে যুগ যুগ ধরে এই দেশের মুসলিম হানাফি মাজহাব অনুসরণ করে আসতেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে তারা সম্মানের দৃষ্টিতে দেখেন এই ফেকি মাসালা মাসাইল আমাদের হাজার হাজার মাদ্রাসায় পড়ানো হচ্ছে কিতাবে পড়ানো হচ্ছে যখন সাধারণ জনগণকে বোঝানো যাবে যে ভাইয়েরা শোনেন এই মানুষগুলো কিন্তু হানাপি মাঝাব ধ্বংস করে দিচ্ছে এই মানুষগুলো মাঝাব বিরোধী তখন আমজনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কৌশলে মানে বলা হয় লা মাঝহাবি লাশের কি লাভে দাঁতি বলা হয় না এবার জিনিসটা বুঝতে পারছেন তো এই আমি বলি যে প্রথমে সারা দুনিয়াতে এটা যুগে যুগে এই আদম আলাইসাল্লাম থেকে পর্যন্ত একটা আল্লাহর সন্ন্যত সন্ন্যাতুল্লাহ সেটা হলো প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় কারণ অপপ্রচারকারীর সংখ্যা থাকে বেশি আর হক প্রচারকারীর সংখ্যা থাকে কম তো কম মানুষ সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারে না আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগ হওয়ার কারণে তো অনেক দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছানো যায় কিন্তু মিডিয়ার যুগ না হইলে বিশ জন পঞ্চাশ জন একশো জন আলেমে কতটুকু শেরেক বেদাতের বিরুদ্ধে দাওয়াত পৌঁছাইতে পারতেন তাহলে আল্লাহ সুবানতলা কি করেন প্রথমে অপপ্রচারের মাধ্যমে সব মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া হয় তো যেমন নবী সাল্লামের বিরুদ্ধে পাগল কবি জাদুকর গণক বিভিন্ন উপাধি তারা সবাই কিন্তু জানে আসলে এরা পাগল না গণক না মোহাম্মদ সাল্লাম জাদুকরও না কিছু না এটা কিন্তু তারা দিনের মতো স্পষ্ট কিন্তু তারপরে অপপ্রচার চালাইছে চালানোর পরে সারা দুনিয়াতে পৌঁছে গেছে যে মক্কাতে এক পাগল আসছে নাম মোহাম্মদ সাল্লাহ ইসলাম সবাই হজে এসছে যাওয়ার সময় কারে মিয়া বসরার পাগল দেখছো ইরাকের পাগল দেখছো বাগদাদের পাগল দেখছো কুফার পাগল দেখছো মক্কার পাগল দেখে যাও না তখন লোকেরা দলে দলে মক্কার পাগলটা দেখতে আসে দেখতে এসে আলহামদুলিল্লাহ তাও হিদের পতাকা তলে এসে গেছে তাও হিদের বাণী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় ঠিক একইভাবে এই সেরেক বেদাত বিরোধী দাওয়াত এটা প্রথমে অপপ্রচারটা এখন আলহামদুলিল্লাহ বিজয়ী হয়ে গেছে এক নাপ থেকে তেতুলিয়া এক বাক্যে সবাই এখন চিনে যে বাংলাদেশে লামাঝাবি বাইরেছে এটা কিন্তু সবাই জানে গ্রামে যে লোকটা লেখাপড়া পারে না হেও জানে যে লামাঝাবি আচ্ছা এরপরে এখন এদের সবার মনে উৎসুক যে লামাঝাবিটা কি রকম দেখা দরকার কারণ কত রঙের ফেরকা কত রঙের দল কত রঙের গ্রুপ দেখছি তো লামাজাবি দেখা দরকার না এখন জনগণ আম জনতা যদি শুনে যে অমুক জায়গায় আজকে এক লামাজাবি হুজুর আসবো মানুষ দলে দলে যায় লামাজাবি দেখা দরকার লামা যাবে সিং কয়টা লামা যাবে চেহারা কিরকম মানে নতুন স্বপ্নের এক জিনিস লামা যাবে মানে এমন ভাবে মানুষের কাছে অদ্ভুত ভাবে পৌঁছছে লামাজাবি এদের থেকে খারাপ মানুষ বাংলাদেশে আর নাই এদের ইমানও নাই এরা কাপের এরা মুশ্রিক এরা মুনাফেক এরা ইহুদির দালাল এরা খ্রিস্টান দালাল অনেক কিছু এরা তো মানুষ কয়ে এগুলোর একটু দেখি না খারাপ মানুষ এগুলা দেখতে আসে দলে দলে আসে ওই মক্কার পাগল দেখার মতো আসি আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো যারা শেরেক বেদাদের বিরুদ্ধে দাওয়াত দিই মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা যে স্পষ্ট করা যে আসলে আমরা মাঝহাব বিরোধী না আমরা হইলাম শেরেক বিরোধী বেদাত বিরোধী কিন্তু আপনাদের কাছে আগে কথাটা পৌঁছে গেছে যে আমরা মাঝাব বিরোধী যাতে আমাদের কথা আপনারা না শুনেন এই জন্য আমাদের এখন দরকার যে এই আইমাই কারামদের জীবনী মানুষের সামনে তুলে ধরা আইম্মায় আমাদেরকে কি বলছেন আর আমরা কোথায় আছি সাথে আমাদের সম্পর্ক কতটুকু এসব ইমামদের নাম বিক্রি করে করে দুনিয়ার সেরেক চালু করতেছি বেদাত চালু করতেছি নামটা লাগাই দিতেছি হানাফি অথচ রহমতুল্লাহ ধারে কাছেও ছিলেন না আবু রহমতুল্লাহ এর ফির সাহেব কে ছিলেন বলেন দেখি আপনারা আবু রহমতুল্লাহ কোন ফির সাহেব ছিলেন আবু রহমতুল্লাহ মুরিদ কারা খলিফা কারা কারা তাহলে বোঝা যায় আবু হানিফা রহমতুল্লাহ কখনো পীর মুরিদি করছেন তা হানাফি মাসাবের অনুসারী হলে উনি পীর মুরিদি করেন কিভাবে আবু হানিফা রহমতুল্লাহ সাথে মিল নেই আবু হানিফা রহমতুল্লাহ তিনি সবসময় সহি হাদিসকে অগ্রাধিকার দিতেন তিনি তার মত এক একটা মত কতবার পাল্টাইছেন জীবনের প্রথম দিকে একরকম ফতোয়া দিচ্ছেন শেষ দিকে এসে আর রকম মতামত দিয়েছেন কারণ কি তিনি গবেষণা করে দেখছেন যে এই হাদিসটা সহি সবসময় সহি হাদিসকে তিনি অগ্রাধিকার দিতেন এবং তিনি এতেকালের পূর্বে বলে গেছেন যে এরপরে তোমরা এর থেকে সহি হাদিস পাইলে আমার কথাকে ছুড়ে ফেলে দিয়ে সহি হাদিসকে অনুসরণ করবা তাহলে এটাই আবু হানিফা রহমতুল্লাহ মাঝহাব যারা সহি হাদিস ফলো করবে এটা আবু হানিফা রহমতুল্লাহ মাঝহাব কিন্তু এখন দেখা যায় সহি হাদিস পাওয়ার পরেও সহিদের থেকে ইমামের কথাকে অগ্রাধিকার তাহলে এখানে আমরা তো আবু আনিফা রহমতুল্লাহ মাঝহাব থেকে দূরে সরে গেছি এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানা দরকার আমরা আবু হানিফা রহমান